একটা কথা আমি জানতে চাই আমি জানতে পারলাম সেটা শ্রী চৈতন্য মহাপুর মতম ইদম তত্ত্বাধরণ অপরা শ্রী চৈতন্য মহাপুর যে শ্রীমৎ ভাগবতী মহাপুরাণের প্রমাণাবলী গ্রহণ করার জন্য বলেছেন সেটি আমার যথেষ্ট এর দ্বারাই কৃষ্ণ প্রেম প্রাপ্ত হন শ্রীমৎ ভাগবতম পুরাণ অমলম অমল প্রমাণ অমল পুরাণ যেখানে মানে কোনোরকম ভেজাল নেই বিন্দুমাত্র ধর্ম অর্থ কাম এই যে কামের কথা আপনারা জানেন লাস্টার বলা হয় এই কাম এই জড়জগতে যত মানুষ আছেন তারা যেভাবে কামটাকে ভোগ করেন সেটাকে স্বাস্থ্য বলছে পাশবিক উপায়ে ভোগ করা কামকে কত সুন্দরভাবে ভোগ করা যেত আগেকার দিন কাম যদিও আদৌ সুন্দর নয় তথাপি আগেকার দিনের যে আমরা যদি ফিরে যাই সেখানে দেখব যারা অসুর যারা রাক্ষস ছিল অসুর ছিল তারাও কামটাকে কত নিয়ন্ত্রিতভাবে ভোগ করত যদিও তাদের নিয়ন্ত্রণটা অত ছিল না তথাপি ছিল কিন্তু এখনকার দিনের কোনো মানুষ এরকম ভাবনা ভাবতে পারবেন কামকে কত রেগুলেটেড করে কত সুন্দরভাবে ভোগ করা যায় সুন্দর তো আদৌ নয় তথাপি মানুষ সমাজে বলবে না এটা অন্তত করলো ঠিক আছে তাও এটাও একটা অনেক বড় কথা সেটাও পারবে না এখন মানুষ এত নিচু লেভেলেতে নেমে যাচ্ছেন যেখানে বৈশিষ্ট্য মুনির সেই কথা মনে পড়ে যায় বৈশিষ্ট্য মুনি এ কথা জানিয়েছেন যে সমাজের লোকগুলো যে অবস্থায় নেমে যাচ্ছে সেখানে তারা পাশবিক আচরণে নেমে যাচ্ছে এরা এত নিচে নেমে যাচ্ছে সেগুলো সম্বন্ধে আলোচনা আর করে কি হবে যারা জানেন তারা দুঃখ প্রকাশ করছেন অনুভব করছেন যাদের অনুভব নেই তারা এই অবস্থায় থাকবেন বৈশিষ্ট্য মুনির কথা হলো এই সমাজে যত আছেন যারা আছেন তারা সবাই যদি পারমার্থিক আলোচনা না করেন পশুভি সমানা পারমার্থিক আলোচনা যদি না করেন তারা পশুবি সমান পশুদের সমান তারা অন্যরকম আর কোনো কথা বলা আর প্রয়োজন নেই এখানে আমরা দেখলাম যুধিষ্ঠির মহারাজজিকে রাজ্য সিংহাসনে অধিষ্ঠিত করে পরীক্ষিত মহারাজকে রাজ্য সিংহাসনে অধিষ্ঠিত করে যুধিষ্ঠির মহারাজ পঞ্চপাণ্ডব সবাই আর চলে গেলেন চলে যাওয়ার পরে রাজ্য সিংহাসন যখন শাসন করছেন রাজ্য সিংহাসনে বসে তখন পরীক্ষিত মহারাজের গুণাবলী চারিদিকে ছড়িয়ে পড়ল এত বড় ধার্মিক রাজা কল্পনা করা যায় সমস্ত জগৎকে শাস্ত্রের শাসন অনুযায়ী নিয়ন্ত্রণ করছেন যেটা পূর্বের যে কোনো রাজা ছিলেন তারা শ্রী রামচন্দ্র শুধু নয় তারও পূর্বে যারা পৃথু মহারাজ এসেছিলেন জনক মহারাজ সবাই ইতিহাসের পাতাগুলোকে উল্টাবেন দেখবেন যত ধার্মিক রাজা আছেন তারা কি সুন্দরভাবে এই জগৎকে পরিচালনা করেছেন অবাক হয়ে যাবে কি করে এটা সম্ভব হতো ভারতবর্ষে হস্তিনাপুরে বসে সমগ্র জগৎকে শাসন করা সপ্তদ্বীপের অধিপতি পুরো পৃথিবীতে সাতটা দ্বীপ আছে সেটা শাস্ত্রীয় ভাষায় পঞ্চম স্কন্ধে আমি বলল শালমলি ক্রুশ কৌঞ্চ ইত্যাদি বিভিন্ন রকম নাম আছে যেটাকে বর্তমান সময়তে মহাদেশ বলে কন্টিনেন্ট বলে নাম দিয়ে বিভিন্ন নামকরণ হয়েছে এই সপ্তদ্বীপের অধিপতি ছিলেন পিতু মহারাজ পিতু মহারাজ রামচন্দ্র ভগবান স্বয়ং রামচন্দ্র প্রহ্লাদ মহারাজ ধ্রুব মহারাজ জনক মহারাজ পরীক্ষিত মহারাজ যুধিষ্ঠির মহারাজ সপ্তদ্বীপের অধিপতি আমাদের মধ্যে স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন ওঠে যখন আমাদের ঘরের মধ্যেই পাঁচজন প্রাণী কেউ কাউর কথা শুনতে চায় না সেক্ষেত্রে কী করে এরম সম্ভবত একজন রাজা তার কথা সারা পৃথিবীর লোক মান্যতা দিত কি করে সম্ভবত এটা আমাদের মনে সন্দেহ আসে যদি আমরা তাদের জীবন যাত্রাগুলোকে অ্যানালিটিক্যালি বিচার করি অতদূর যেতে হবে না অন্তত চাণক্য পণ্ডিতের যে কথাগুলো লোকে অন্তত বলবে হ্যাঁ, চাণক্য পণ্ডিত ইতিহাসে আছেন রামচন্দ্রের কথা তো পুরাণে চলে গেছে মূর্খ মানুষ তারা তো বোঝা উচিত সকালের প্রবাহ যখন পূরণ হয়ে যাবে অতি প্রাচীন হয়ে যায় সেটাকে ঐতিহাসিক বলা বা প্রাগৈতিহাসিক এইসব কথা উচ্চারণ করবেন পৌরাণিক আর তো তাদের কিছু বলার নেই কালকে কিভাবে ব্যাখ্যা করবেন তার যে সময়গুলো চোখের সামনে দিয়ে সমুদ্রে মানে নদীর বিরাট স্রোতের মতো বেরিয়ে যাচ্ছে সেই সময়গুলোকে কেউ আটকাতে পারছে কি চোখের সামনে দিয়ে সময়গুলো চলে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা সমস্ত বোকা লোকগুলো তাদের জীবনের সমস্ত সময়গুলোকে নষ্ট করে ফেলছে অপচয় ডাস্টবিনে ফেলছে সেই সময়গুলো যে অপচয় করছে তাদের তার জন্য তাদের কি অবস্থা হবে সেটা তা জানতে পারছে না কিন্তু যে সময়টুকু তারা এই অপ্রাকৃত জগতের অপ্রাকৃত জগতের অকৈত্যব সত্য কথা শ্রবণ করতে বসেছে সেই সময়টুকু মহাকাল হরণ করে নিয়ে যেতে পারবে না যে সময়টুকু অপ্রাকৃত বিষয়ের আলোচনায় ব্যয় হলো সেই সময়গুলোকে তোলা থাকবে সেগুলো কখনোই মহাকাল হরণ করে নিয়ে যেতে পারবে না প্রত্যেকটা লোক আমি বৃন্দাবনে একটা প্রশ্ন তুলেছিলাম সেটা এখানে আমাকে করেছিলেন আমি নিজেই উত্তর দিয়েছিলাম উনি বুঝতে পারেননি অনুভব করতে পারেননি বলছেন জীবাত্মা পরমাত্মা একসঙ্গে তো থাকে অনন্তকাল ধরে আপনি বলেছেন কিন্তু জীবাত্মা যখন কর্মফলে নরকে চলে যায় তখন কি পরমাত্মাও যায় আমি বললাম কর্মফলেতে কর্মফলটা কার জন্য জীবাত্মার জন্য পরমাত্মার জন্য নয় স্বর্গ নরক যা কিছু আলোচনা সেগুলো সব অ্যাপারেন্ট আলোচনা আপেক্ষিক আলোচনা আপেক্ষিক নয় আপেক্ষিক আলোচনা কেন আপেক্ষিক আলোচনা এগুলো করলেও আবার বোঝা যাবে সূক্ষ্মভাবে যেখানে অনুপরমাণু থেকে আরম্ভ করে সমস্ত বিষয়তে ভগবান বিদ্যমান রয়েছেন সেখানে ভগবানকে অমনি প্রেজেন্ট বলা হয় ভগবান কোথায় নেই এটা তো প্রশ্নটাই মূর্খের মতো হলো ভগবান আপনি যে বললেন পরমাত্মা জীবাত্মা সঙ্গে একসঙ্গে থাকেন তাহলে কি নরকে গেলে পরমাত্মাও যান আমি বললাম এ কথা হলো যখন সমস্ত ভূতে ভূতেতে ভগবান ছাড়া আর কিছুই নেই সর্বভূতে ভগবান রয়েছেন সেখানে এই প্রশ্নটা অমূলক প্রশ্ন যেখানেই যান সেখানে ভগবান রয়েছে তা নরকে গেলে নরকটা পাপীদের জন্য পাপীরা শাস্তি ভোগ করছেন ভগবান সেখানেও উপস্থিত আছেন জীবাত্মাকে ছেড়ে চলে যান না ভগবান চোখের জল ফেলেন দেখেন যে কষ্টগুলো এরা পাচ্ছে সেগুলো তো অবাঞ্ছিত এগুলো দরকার ছিল না আমি এগুলোকে তাদের আচরণ করার জন্য বলিনি তার জন্য এরা এই কষ্টগুলো পেল নিজে নিজেই করেছে এন আবৃতম জ্ঞানম তেনম উজ্জন্তি জন্ত অজ্ঞানের দ্বারা আবৃত হয়ে জীব এইসব কাম ক্রোধের বসীভূত হয়ে সব নোংরা কাজ করেছে তার জন্য আমি তাদেরকে প্রেরণা দিইনি খারাপ কাজ কর ভালো তারা নিজেরাই করেছে তার জন্য তারা শাস্তি পাচ্ছে এই জন্য আমার কিছু কর গীতাতে বয়স্কার পরিষ্কার ভগবান একেবারে আপনাদের সংশয় সংশয় সন্দেহকে পরিষ্কার করার জন্য জানিয়ে দিয়েছেন গীতাতে ভগবান পরিষ্কার জানিয়ে দিয়েছেন না আদত্তে কস্যচিৎ পাপম ন চৈব সুকৃতিম বিভূম অজ্ঞানে ন আবৃতম জ্ঞানম তেন মুঝন্তি জন্তবা বিভু সেই পরম যে বস্তু পরমাত্ম বস্তু সে কোনোদিন তোমাকে পাপ করার জন্য বলে না তুমি করেছ না আদত্তে কষ্টচিত হন তিনি পাপ পুণ্য কোনোটাই নেয় না বলো আমি যে পুণ্যকর্ম করছি পুণ্যকর্ম নিয়ে তুমি বসে থাকো ভগবান পাপ পুণ্য দুটো নিয়ে কোনোটাই মাথা কামান না পুণ্য সে সুখের ধাম নালইও তার নাম পুণ্য হচ্ছে সুখের ধাম পুণ্যকর্ম করলেও স্বর্গে চলে যাবে স্বর্গে গিয়ে পুণ্যের ডিপোজিট যতক্ষণ আছে ততক্ষণ স্বর্গে তো থাকবে পুণ্য যখন ফুরিয়ে যাবে সেখান থেকে ধাক্কা মেরে এই জগতে ফেলে দেবে ক্ষীণে পুণ্যে মত্তরকম বিশান্তি তাহলে বুদ্ধিমান ব্যক্তি কখনই স্বর্গে যাওয়ার জন্য ব্যস্ত হয় না স্বর্গ নরক পাপ পুণ্য এগুলো সব এই জগতের কথা এগুলো পারমার্থিক জগতের কোনো কথা নয় এগুলো নিয়ে ভগবানের কোনো মাথা ব্যথা নাই তোমরা করো তোমরা নিজের কর্মফলে করম বিকাপ করম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ মতিরহু তোয়া পর সঙ্গে এগুলো চলতে থাকবে এগুলো কেউ ঠেকাতে পারেনি আজ পর্যন্ত আর পারবেও না কিন্তু এর বাইরে একটা জগৎ আছে এটা যারা অত্যন্ত উঁচু অবস্থায় উঠেছেন যাদের চিন্তা শক্তি এই জড়জগতের ব্যারিয়ারকে পেনিট্রেট করে ট্রান্সেন্ড করে অপ্রাকৃত জগৎ বলে একটা কিছু আছে অনুভব করেছেন যেটা ভগবান শ্রীমৎ ভাগবতী মহাপুরাণের শেষের দিকে উদ্ধব জি মহারাজকে উপদেশ প্রসঙ্গে বলেছিলেন যে উদ্ধব বাস্তবিক বুদ্ধিমান এই জগতে কেউ নেই যত এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকলো যত কিছু সমাজের উচ্চপদস্থ ব্যক্তি হোক কিন্তু এক্স্যাক্ট যদি সূক্ষ্ম বিচার করা যায় তাহলে বাস্তবিক কাউকেই বুদ্ধিমান বলা যায় না ভগবান শ্রীকৃষ্ণ এই বাস্তব বুদ্ধিমান ব্যক্তির ডেফিনেশন বলেছেন এইগুলো সম্বন্ধে আমরা যখন সময় আসবে এগারো স্কন্ধে আমরা আলোচনা করব এসা বুদ্ধিমতাম বুদ্ধি মনীষী চা বলছে এসা বুদ্ধিমতাম বুদ্ধি মনীষা চ নাম যৎ সত্যম অনৃতে নেহ মর্তে না আপনাতি আমৃতম এইসব শ্লোকের ব্যাখ্যা আবার করব সময় মতো বাস্তব বুদ্ধিমানগণের মধ্যে বুদ্ধিমান কাকে বলা হয় এত মনীষা প্রদর্শন করছেন ব্যক্তিগণ তার মধ্যে বাস্তব মনীষা কোনটা এগুলোর কথা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এগুলো পরে আমরা আলোচনা করব এখানে বলছেন পরীক্ষিত মহারাজের মতো রাজা জগতে সুদুর্লভ তিনি এমন সুন্দরভাবে জগৎকে নিয়ন্ত্রণ করছেন যেখানে প্রজাদের মধ্যে কোনো গ্রিভেন্স কোনো অসন্তোষ থাকতে পারে না তথাপি এত বড় রাজ্য যে প্রশ্নটা উত্তর দেওয়ার জন্য এই কথাগুলো বলছিলাম সেটা বলা হলো না যে এক একজন ভক্তিমান রাজা তার ভক্তি বলে ভগবানকে যেহেতু হৃদয়তে ধারণ করে রেখেছেন আর অনন্ত ব্রহ্মাণ্ড যেহেতু ভগবানের ভেতরে অবস্থান করছেন ভগবানেতে ভক্তি করার জন্য তার এই সর ইন সরবেগ কাম ক্রোধ লোভ মোহ মদম আশ্চর্য এই ছটা বেগকে তারা জীবনে জয় করেছেন তারা ভগবানকে হৃদয়ে ধারণ করেছেন যে ভগবান অনন্ত ব্রহ্মাণ্ডের অধিপতি তাই জন্যে তাদের কথা কেউ অমান্য করতে পারেন না চাণক্য পণ্ডিত পর্যন্ত এটা লিখেছেন আপনারা প্র্যাকটিক্যালি দেখতে পাবেন সমাজে সব নেতাগুলো হচ্ছে তার মধ্যে যদি দেখা যায় আমি কোনো দলের লোক নয় কোনো পার্টি পলিটিক্সের নয় আমি নিরপেক্ষ যদি দেখা যায় কোনো একজন ব্যক্তি ভগবানকে ভালোবাসেন এর মধ্যে বেশ কয়েকজন পূর্বে চলে গেছেন তার মধ্যে লাল বাহাদুর শাস্ত্রী তিনি ভগবানকে প্রচণ্ড ভালোবাসতেন পরবর্তীকালে অনেক ছিলেন বালগঙ্গা বালগঙ্গাধর তিলক ভগবানকে ভালোবাসতেন এরা বাস্তবিক দেশের জন্য কিছু করবার চেষ্টা করেছেন আবার কেউ কেউ নাম নেওয়ার জন্য নিজের নাম চিরকাল থাকার জন্য অনেক অত্যাচার করেছেন গোপনে কিন্তু নাম করা লোক হয়ে গেছেন বল্লভ ভাই প্যাটেল ভালো লোক ছিলেন কোনো খারাপ লোক ছিলেন তারা ভগবানের গীতা ফিতা পড়তেন অনেক শাস্ত্রীয় বিচার করতেন পরবর্তী সময় আপনারা টিএন সেশনের নাম শুনেছেন ইলেকশন কমিশনার হয়েছিল সেও ভক্তিমান ছিল অত্যন্ত কড়া ব্যক্তি কঠোর ব্যক্তি ওকে পাড়িয়ে দেওয়া হলো ভালো ব্যক্তি থাকলে অসুবিধা আছে তাড়িয়ে দাও এখন আমাদের এরকম অবস্থা হয়েছে অত্যন্ত কঠোর নিয়ম দেখবেন যারা শাস্ত্রীয় বিচার মেনে চলে তাদেরকে লোকে বা ভালো লোক মান্যতা দিতে পারে এইভাবে দেখা যায় শাস্ত্রীয় বিচারে যেহেতু পূর্বের রাজাগণ সমস্ত জগতে রাজত্ব করতেন তারা ভক্তিমান ছিলেন বলেই তাদের কথা জগতের লোক মেনে নিত এখানে একটা প্রশ্ন করেছেন সনকাদি ঋষিগণ সুতদেব গোস্বামীকে বলছেন ভগবানের চরণ কমলকে যে আশ্রয় করে রেখেছেন পরীক্ষিত মহারাজ তৎকথতাম মহাভাগো যদি বিষ্ণু কথাশ্রয়ম অথবা আস্য পাদাম ভৌজ হ্যাঁ মকরন্দ লিহাম সতাম কিমান্নই রসদা লাপই রায়ুষ ইয়দ অসদ্বয় অন্যরকমভাবে আমরা আয়ু অর্থাৎ সময়কে বৃথা ব্যয় না করে জড়জগতের প্রসঙ্গগুলো কুৎসিত বিষয়গুলো যেগুলো নশ্বর বিষয় নাসবান বিষয় সেই সব বিষয়গুলো না আলোচনা করে আমরা যদি নিত্য জগতের বিষয়গুলো আলোচনায় তৎপর হই সেটাই ভালো আর পরীক্ষিত মহারাজের কথা যদি আলোচনা করতে গিয়ে ভগবানের প্রসঙ্গ আসে তাহলে সেই কথাগুলো আমরা শুনতে চাই সেইগুলো আপনি দয়া করে বলুন এইভাবে যখন প্রার্থনা করলেন তখন সুতদেব গোস্বামী এই সম্বন্ধে উত্তর দিতে আরম্ভ করলেন সুতদেব গোস্বামী বলছেন যদা পরীক্ষিত কুরু জঙ্গলে বসন কলিং প্রবিষ্টম নিজ চক্রবর্তীতে কলি ভগবান শ্রীকৃষ্ণ যে মুহূর্তে যে সময়তে এ পৃথিবী ছেড়ে চলে গেছেন সেই মুহূর্তে কলি প্রবেশ করেছিল যে মুহূর্তে ভগবান নিজের চরণ কমল এ পৃথিবী থেকে তুলে নিয়েছিলেন সেই মুহূর্তে কলি সঙ্গে সঙ্গে প্রবেশ করেছিল খালি কলির প্রভাবটা বেশি বিস্তার করতে পারছিলেন না কলি পাচ্ছিল না প্রভাবটাকে বেশি বিস্তার করতে পারছিল অল্প কারণ এখনও পরীক্ষিত মহারাজ রয়েছে তার প্রভাব আছে যখন পরীক্ষিত মহারাজ খবর পেলেন কলি প্রবেশ করে গেছে অত্যন্ত অত্যাচারের চেষ্টা করছে কলিকে দমন করবার জন্য পরীক্ষিত মহারাজ অত্যন্ত সচেষ্ট হলেন কলিকে দমন করার জন্য তিনি ছুটে গেলেন এবং কলিকে শাসন করলেন অনেক কথা আমি বলতে পারছি না একটা স্থানে দেখলেন একটা গৌমাতাকে একজন শূদ্র রাজবেশধারী শূদ্র পেটাচ্ছে আর বৃষ একজন রয়েছেন ধপধপ করছে সে এক পদে দাঁড়িয়ে রয়েছে গৌমাতা চোখের জল ফেলছেন পরস্পরের মুখোমুখি রয়েছে পরীক্ষিত মহারাজ সব ঘটনাগুলো অনুধাবন করতে পারলেন এরা কারা পৃথিবীকে আমি অল্পের ওপর বলছি আলোচনাগুলো খালি স্পর্শ করে যাচ্ছি পরীক্ষিত মহারাজ বুঝতে পারলেন প্রথমে বুঝতে পারেননি পরে ভালো করে খেয়াল করলেন ইনি হচ্ছেন ধর্মরাজ এক পায়ে দাঁড়িয়ে রয়েছেন ধর্মের চার পাত তার মধ্যে একটা পাত এখন রয়েছে তাও এখন কেউ গ্রহণ করতে চাইছে না সত্য আর ইনি হচ্ছেন পৃথিবী দেবী গৌরূপ ধারণ করে এই জন্য চেতনার জাগরণ রবগ্রন্থায় ওখানে বেদেতে এই গৌমাতার স্বরূপ বলা রয়েছে কীরকম অপূর্ব বর্ণনা রয়েছে গোমাতার মধ্যে সমস্ত ব্রহ্মাণ্ডের বর্ণনা বেদেতে বলা রয়েছে গোমাতার সেবা করলে ব্রাহ্মণ বৈষ্ণব শুদ্ধ এসব তুলসী গঙ্গা জল গঙ্গা যমুনা এসব তদীয় বস্তু সেবা করলে প্রচুর পরিমাণে কৃপা লাভ হয় উঠতে বসতে আপনারা গোমাতার সেবা করার চেষ্টা করবেন আমার কথা উপলব্ধি করবেন পরে কতটা লাভ হবে জার্সি গরুর কথা আমি বলছি না আমি দেশি গোমাতার কথাই বলছি কেন জার্সি গরু বিভিন্ন অন্য প্রকরণে তৈরি এটা এখনকার দিনে সব বৈজ্ঞানিক এটা গরুর মতো একটা একটা অন্যরকম একটা কিছু বাস্তবিক গরু নয় তো যাই হোক এখানে এক পদে দাঁড়িয়ে রয়েছে সেই এইসব থেকে পরীক্ষিত মারা বুঝতে পারলেন পারার পর তখন কলিকে অত্যন্ত দৃঢ়ভাবে শাসন করলেন তরওয়াল খুলে বললেন কলিকে কেটেই ফেলবো তো কে তুই কলি সঙ্গে সঙ্গে পায়ে পড়ে গেলেন আমাকে বাঁচান রাজবেশটা তাড়াতাড়ি খুলে ফেললেন তুই রাজবেশ ধারণ করে রয়েছিস শূদ্র একেবারে কুৎসিত দেখতে লাল টকটক করছে চোখ আর লোলুপ ঝু আত হ্যাঁ কে তুই রাজার বেশ ধারণ করেছিস শূদ্র কোথাকার কেটে ফেলবে বলে যখন তরবাল খুলেছেন তখনই পায়ে পড়ে গেছেন রাজনয় বাঁচান ক্ষত্রিয়দের ধর্মগুলো যিনি শরণাগত হয়ে যান তাকে আর মারতে নেই শরণাগত ব্যক্তিকে ক্ষত্রিয়গণ মারেন না এইখানে তো পরীক্ষিত মারা সাক্ষাৎ মা ভাগবত ধর্মবিদ ধর্ম সম্বন্ধে তার সমস্ত জ্ঞান আছে তিনি কলিকে বললেন ঠিক আছে তোকে মারবো না কিন্তু আমার জায়গা ছেড়ে সব চলে যান আমার জায়গা থাকা চলবে না এখানে পঞ্চ পাণ্ডব চলে গেছে বলে তুই মনে করেছিস কেউ নেই অর্জুনের বংশধর এখনও রয়েছে কি ভেবেছ তুমি কাঁপতে কাঁপতে বলছেন রাজন আমাকে যদি আপনি তাড়িয়ে দেন আপনার রাজ্য রাজধানী সব থেকে তা আপনার সারা পৃথিবীতেই তো আপনার রাজধানী আমি কোথায় যাবো তাহলে সারা পৃথিবীতেই তো আপনার রাজ্য সারা পৃথিবী জুড়ে আপনার শাসন চলছে আপনি যে বলছেন আমার শাসনের স্থানে তুই থাকতে পারবি না আমি আমার শাসন যেখানে যেখানে চলে তুই থাকতে পারবি না চলে যা তার বাইরে আমি বাইরে কোথায় যাব তা বলছে ঠিক আছে তাহলে এক কাজ কর আমাকে কিছু স্থান দিন যাতে আমি থাকতে পারি আপনারও কোনো বিরক্ত না হয় এই না একটা কাজ করুন কিছু স্থান দিন আমাকে ঠিক আছে বস আমি দেখছি তাহলে ধর্মের চারটে পাঁচ ছিল তপ শৌচ দেয়া সত্যম তপ শৌচ দয়া সত্য কিন্তু কলিকালে সবই বিদায় নিয়েছে কদাচিৎ কাউর মধ্যে এই গুণগুলো কদাচিৎ কাউর মধ্যে দেখা যায় কিন্তু প্রাধান্য নাই সেই জন্য তপ শৌচ শৌচ বলে কিছু নাই শৌচ ব্যাপারটাকে আমি যদি বিজ্ঞান ভিত্তিকভাবে ব্যাখ্যা করি আপনাদের প্র্যাকটিক্যাল কেউ যদি চায় তাকে এই সমাজ থেকে তুলে নিয়ে গিয়ে প্র্যাকটিক্যালে প্রমাণ করে দেখাবো শৌচ ব্যাপারটা কি দেখো তুমি শৌচ আচমন যদি পারফেক্ট করে তখন তোমার কিরাম শক্তি আসছে আর শৌচ ছেড়ে দিয়ে এই সমাজে যেরকমভাবে কুকুর বেড়ালের মতো মানুষ আচরণ করছে তাতে দেখো কোনোদিনই তুমি কোটি জন্মের শক্তি পাবে না আমি এগুলো আচরণ করে দেখিয়ে দেবো সামনে তারা মনে করতে পারে এগুলো কি কথা বিজ্ঞান ভিত্তিক কথা তো না আমি বলে হ্যাঁ হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট বিজ্ঞান ভিত্তিক বিজ্ঞানের বাইরে তোমরা রয়েছো বিজ্ঞান ভিত্তিক কথা সেখানে বলছেন তপশৌচ দয়া এবং সত্য এ সব কিছু চলে গিয়ে সত্যটা একমাত্র কিছুটা রয়েছে সত্যটাকেও যদি কি মানুষ বাদ দিয়ে দেয় তাহলে সবই চলে গেল কলিকালে আর কিছু রইল না যখন এভাবে শাসন করছেন করে বললেন যে এর অত্যাচারে কলির অত্যাচারে সবই চলে যাচ্ছে পরীক্ষিত মহারাজ তাকে স্থান দিয়েছিলেন দূতম পানম স্ত্রিয়া সোনা যত্রা অধর্ম চতুষ্টয় চারটে ক্ষেত্র দিয়ে দিলেন সে ক্ষেত্রের মধ্যে কলি স্বাভাবিকভাবেই থাকে আর যা ওখানে থাক বলছেন অভ্যর্থিত প্রার্থিত হয়ে প্রার্থিত হয়ে অর্থাৎ প্রার্থনা যখন কলি পরীক্ষিত মহারাজকে করলেন সেই সময় পরীক্ষিত মহারাজ কলিকে কিছু স্থান দিয়ে দিলেন বলে ঠিক আছে তুমি এই এই জায়গাগুলোতে থেকো অন্য জায়গায় কিন্তু যাওয়ার চেষ্টা করো না সেটা কি অভ্যা বলছেন অভ্যর্থিত তদা তসময় স্থানানিক কলয়ে দদৌ কলিকে এই এই স্থানগুলো দিলেন কি কি না দূতম পানম স্ত্রিয় সুনা যাত্রা ধর্ম চতুষ্টয় যেখানে চারটে অধর্ম সবসময় বিরাজমান থাকে দুধ খেলা অর্থাৎ জুয়া খেলা এমনকি আপনারা যে লটারি টিকিট কেনেন যদি কেউ কেনে সেটাও জুয়া সেটাও নিষেধ যদিও সরকার অনুমোদন করেছেন তথাপি এটাও নিষেধ স্বাস্থ্য এটা নিষেধ কর এটা কখনোই অনুমোদন করেন না তাহলে অভ্যর্থিত তথা তসময় স্থানানি কলে দদৌ দুতম দুধ খেলা অর্থাৎ যে কোনো রকম পাশা খেলা দাবা খেলা যাই খেল সেগুলো সব অত্যন্ত নিকৃষ্ট এগুলো মানুষের আয়ুকে হরণ করে নিয়ে যায় কোনো রকম এই ব্যসনগুলোর মধ্যে জড়িয়ে পড়া এটা হচ্ছে আত্মবিনাশ প্রাপ্তির একটা রাস্তা দুতম পানম পান মানে পান করা পান মনে শুধু মদ্যপান নয় যত রকম পান সফিস্টিকেটেড পানের কথা আপনারা জানেন ব্রাউন সুগার থেকে আরম্ভ করে যত রকম পান এমনকি পান খাওয়া সিগারেট খাওয়া যা ধূম্রপান যা কিছু পানের কথা পানের কথা এখন লেটেস্ট আপনাদের জানা হয়েছে তারপরেও যদি ভবিষ্যতে কোনো কোনো পান উদিত হয় সেই নেশাতে ডুবে যাওয়ার জন্য সেগুলো বুদ্ধিটাকে ভ্রষ্ট করে চরস গ্যাঁজা মদ প্রকৃতস্থ যে প্রকৃতস্থ থাকবে মানুষ প্রকৃতিস্থ প্রকৃতিস্থ থাকবে সেটা থাকতে দেয় না আগে ভ্রষ্ট করে সেই জন্য বলছেন দুতম প্যানম স্ত্রীহ স্ত্রী ঘটিত যোশিত ঘটিত যেসব বিষয়গুলো সেই সমস্তগুলোর মধ্যে কলি থাকে গৌড়ীয় বিচারে আরও সূক্ষ্ম কথা যশির সঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার অসৎসঙ্গ এই বৈষ্ণব আচার যোশিত সঙ্গ ত্যাগ যোশিত কথাটার মানে আমি আগেও ব্যাখ্যা করেছি গৌরী সিদ্ধান্তে অনেকে মনে করেন বোধহয় খালি স্ত্রী সঙ্গ মেয়ে ছেলে তা নয় যেমন পুরুষের পক্ষে স্ত্রী সঙ্গ নিষেধ স্ত্রীর পক্ষেও নিষেধ পুরুষদের সঙ্গ বিভৎসভাবে বিদেশে এরা সভ্য বলে দাবি করে এসব নোংরা কথা আমেরিকা আদি বিভিন্ন দেশ এরা সভ্য দেশ বলে দাবি করে রজনীশের আশ্রম আছে বিভিন্ন আশ্রম আছে সেখানে ওদেরকে বলা হয় সবচেয়ে সভ্য লোক কারা বেলা টপমোস্ট সভ্যতায় পৌঁছে যে তাদের কাপড়ের বংশ পর্যন্ত থাকবে না ল্যাংটো ওই এরিয়ায় কেউ ঢুকবে না ওই এরিয়া এরা সব থাকে উলঙ্গ অবস্থায় থাকে বিভৎস কাণ্ড এই সমস্ত বিষয়গুলো দূরীকরণের উপায় হলো একমাত্র ভগবানের কথা কীর্তন করা কোনোদিনই জন্মে তারা পারবেন না এইসবগুলোকে তাড়াতে আমরা আলোচনা প্রসঙ্গে দেখলাম যে এই সব ব্যাসনগুলোকে দুষ্ট সঙ্গগুলোকে তাড়াবার জন্য যে ব্যবস্থা শাস্ত্র বলেছেন মনুসংগীতা বিভিন্ন জায়গায় ভাগবতে এইসব কথাগুলো যদি সমাজের লোক গ্রহণ করেন তাহলে সেখানে আবার পূর্বের মতো শান্তি শৃঙ্খলা ফিরে আসবে তাহলে কোনো নেতার ক্ষমতাও নেই যেই যে অবস্থায় থাকুন কিচ্ছু লাভ হবে না খালি ইলেকশনের পর ইলেকশন হবে পাবলিকের পকেটের টাকা উড়ে যাবে কপ্পুরের মতো কিচ্ছু হবে না কাউর বাবার ক্ষমতা নেই সারা পৃথিবীতে কোনোদিনই শান্তি আসবে না বিশ্ব শান্তি সংস্থা স্থাপিত হলেও বিশ্বে শান্তি আসবে না কেন প্র্যাকটিক্যালি তার শান্তি কাকে বলে তার ডেফিনেশনই জানেন কি করে শান্তি আনবেন তাদের নিজের জীবনে শান্তি নাই তারা অপরে পৃথিবীতে শান্তি আনবেন কি করে হয় না এগুলো অ্যাবজার্ভ এখন এই স্ত্রী কথাটা যোশিত কথাটা বলতে গিয়ে গৌরীয়গণের বিচারে বলা হয়েছে যেমনভাবে স্ত্রীগণের পুরুষের সঙ্গ পুরুষগণের স্ত্রীর সঙ্গে এগুলো সবই যোশীর সঙ্গ যোশা কথাটা হলো ভোগ্য বিষয় ওই জন্য কামিনী যোশীত কাঞ্চন যোশীত প্রতিষ্ঠা যোশীত এগুলোর কথা একমাত্র গৌড়ীয় গণ গৌড়ীয় বিচারেই পাওয়া যায় জগতের লোক কোনোদিনই শোনেননি এসব প্রতিষ্ঠাটাকেও যোশীত বলা হয় কোনো একজন সাধু সেজেছেন এই রকম সাধু সেজে একবারে জগতে এবার বিরাট ওপরে উঠলেন পরে যখন জানা গেল তাকে জুতোর বাড়ি মারতে হবে মুখে এই তো সমাজের অবস্থা বাস্তবিক সাধুর কাছে কেউ যাচ্ছে না যদিও কপালগুলো দেখা হয়ে গেল তাকে সাধু বলে বুঝতেই পারলেন না তাহলে তার লোকেতে নাম কম সারা পৃথিবী তার নাম কম বলে সত্যের এটি স্বরূপ যেটা খুব কম লোক জানতে পারবে এইখানেই লোকে ভুল করে সমস্ত লোক জগতের ধোকা খাচ্ছে কিচ্ছু বুঝতে পারছে না সেই জন্য বলছেন স্ত্রীহ সোনা বলতে সবাইকে সাবধান করা হয়েছে যোশীর সঙ্গ যারা করেন সোনা বলতে প্রাণী হিংসা আদি যেখানে প্রাণীকে হিংসা করে করে খাচ্ছে সব মাংস আদি সমস্ত প্রাণী হিংসা করছে এগুলোকে সোনা যত্তা ধর্ম চতুষ্টায় কিন্তু এই স্থানগুলোর মধ্যে বিচার করে দেখবেন সূক্ষ্মভাবে এর মধ্যে স্বাভাবিকভাবে কলি থাকবে কলি মানে কলহ আপনাকে মদ্য মাংস খাইয়ে দিলাম খাইয়ে বললেন এই ভদ্রভাবে ব্যবস্থা আর এই তো পাগলের কথা তাকে যথেষ্ট মদ্য মাংস খাইয়ে দিলাম দিয়ে বলে এই চুপচাপ শান্তি হয়ে বস আর শান্তিও থাকতে পারে তাই খাইয়েছ তুমি মদ্য মাংস তা তো এমনিতেই উত্তেজনা আসবে থাকবে কি করে তা আমাদের সরকার এরকম সরকার একদিকে অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে ফ্যামিলি ফ্যামিলি প্ল্যানিং আর একদিকে মদের দোকান খুলছে মাংসের দোকানের লাইসেন্স দিয়ে দিচ্ছে বাহ ভালো সরকার তো বোকা টোটাল ব্যাপার থেকে নিয়ন্ত্রণ করো যেটাতে পুরো রুট চলে যায় এই তো কিছুই জানে না কিচ্ছু কোনো সমাধান নেই কোনো সমাধান নেই এইসব বলতে গেলে কেঁচো করতে সাপ বেরোবে হরিকথা আলোচনাই হোক এগুলোও যদি হরিকচার আন্ডারেই এলো লোকে চেতনা ফেরাবার জন্য এই সব স্থানগুলো দেওয়ার পর কলি বললেন এতটুকু অল্প জায়গা আমি থাকতে পারছি না আর একটু বড় জায়গা দিন এত অল্প জায়গা থাকা যায় বলুন না পরীক্ষিত মহারাজ বলেন ঠিক আছে অল্প জায়গা থাকতে পারেন বড় জায়গা দরকার ঠিক আছে পুনশ্চ যাচ মানায় জাত রূপম আদাত প্রভু জাত রূপম আদাত প্রভু যেখানে সোনা দানা আদি সব এই নিয়ে খুনোখুনি হবে এই নিয়ে দেখবে ভাই ভাইকে খুন করছে কাটাকাটি মারামারি সব এই নিয়ে হবে এই চলবে ভালোই হলো এর মধ্যে কলি থাকে কলি মালে কলহ সর্বত্র এই কলহ চলছে কলি সাধু তথাকথিত সাধুদের মধ্যে ঢুকে পড়ছে তথাকথিত সাধু বাস্তব যারা সে কলি তো কলির কলি এক ভয়েতে দৌড়াবে কলির কোনো ক্ষমতা নেই তথাকথিত সাধুদের মধ্যে খলি ঢুকে পড়ছে ঢুকে সাধুদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে জগতের লোক বলছে তাহলে আমাদের সাধু নেই তা কখনো হয় নাকি সাধু নেই তা কখনো হয় সাধু না থাকলে তো সমাজ ধ্বংস হয়ে যাবে সাধু আছে তোমরা চিনতে পারছো না সেই জন্য হলো সাধু শাস্ত্র সেটাকে বলে চক্ষু সমাজের চক্ষু সমাজকে চোখ সমাজকে পথ নির্দেশ করেন তারা তারাই যদি ভুল পথে যান তাহলে কি করে হবে সমাজের কোনো অবস্থা তাহলে পুনশ্চ যাচ মানাই জাত রূপম আধাত প্রভু এইভাবে কলিকে এই সব স্থানগুলো দিয়ে দেয়া হলো পরবর্তীকালে একটা প্রশ্ন উঠেছিল সুতদেব গোস্বামীর কাছে রেখেছিলেন সনকাদ ঋষি আচ্ছা কলিকে রাখার কি দরকার ছিল মেরে ফেললেই তো হতো তরোয়ালটা খুলেছিলেন কেটে দিলে বা ঝামেলা মিটিয়ে আত আত ঝঞ্ঝাটের কিছু ছিল না তখন সেই উত্তর দিতে গিয়ে সুতদেব গোস্বামী বলছেন যে পরীক্ষিত মহারাজ হলেন সারঙ্গ ইব সারভুক সারঙ্গ ইব সারভুক সারঙ্গ কথাটার মানে হলো মধুমাক্ষী মৌমাছি মৌমাছি স্বাভাবিকভাবে ফুলেতে বসে তার সুরগুলোকে ডুবিয়ে দিয়ে ফুলের থেকে মধু সংগ্রহ করে ফুলের মধ্যে বিষও থাকে এবং মধুও থাকে এ কথা কেউ জানে না প্রথম এই কথা হয় শুনলেন আপনারা আমি জানি না আবার যারা আছেন অনেকে জানতে পারেন ফুলের মধ্যে সদুমুদি থাকে না বিষও থাকে কেউ জানে না কিন্তু ফুলের মধ্যে থেকে মধু সংগ্রহ করা মৌমাছির উদ্দেশ্য শ্রীমৎ ভাগবতী মহাপ্রাণ পরীক্ষিত মহারাজকে সুন্দরভাবে একটা উপাধি দিয়েছেন কে দেখো দেখো সনকাদি ঋষিকে বলছেন পরীক্ষিত মহারাজ হচ্ছেন সারঙ্গ ইব সারভুক পরীক্ষিত মহারাজ সাধারণ রাজার মতো ছিল না যেমন মৌমাছি সারবস্তুকে গ্রহণ করেন ফুলের থেকে মধু গ্রহণ করে ঠিক সেরকম এই পরীক্ষিত মহারাজ এই কলির অত্যন্ত অত্যাচার এই জগতে ব্যপ্ত হয়ে পড়বে তিনি জানতেন কিন্তু কলির মধ্যে একটা প্রধান গুণ আছে সেটাকে পরীক্ষিত মারা লক্ষ্য করে কলিকে একবারে প্রাণেতে নাশ করলেন না যাক থাক সাবধান করে দিলেন আর এই সব জায়গাগুলো দিয়ে দিন এখানে কলি থাকবেই তোমার রুচি হয় তুমি সাধুর বেশি ওই সব কলির জায়গাগুলোতে যাও তাতে কলির দোষ কি কলি বলবে আমার জায়গা এসছে ওরা কেন সাধুদের মধ্যে লড়াই হচ্ছে এই কারণে কলিকে যে যে জায়গাগুলো প্লেসগুলো দেওয়া হয়েছে সেখানে তুমি যাচ্ছ কেন তোমার দরকার কি সেই জন্য তো লড়াই লাগছে তা না গেলেই হতো না পরীক্ষিত মহারাজকে বলা হলো সারঙ্গ সার্ভুক কলের দোষ নিধে রাজন অস্তি এক মহা মহান গুণাহ কীর্তনাদ এব কৃষ্ণস্ব মুক্ত সঙ্গ পরম ব্রজেত এই একটা কোয়ালিটি যে কোয়ালিটির জন্য কলির অন্যান্য দোষগুলো ফিকা পড়ে গেল অর্থাৎ অতটা গ্রাহ্য না করলেও চলবে সেই জন্য পরীক্ষিত মহারাজ কলিকে ক্ষমা করলেন মানলেন না কেন তিনি বিচার করে দেখলেন কলিকালের যেমন অনেক দোষ দোষ আছে কলির একটা মহান গুণ আছে এটা হচ্ছে কলিকালে কেবল ভগবানের নাম গ্রহণ করলে পরে সঠিকভাবে ভগবানের কাছে চলে যায় আর কিছু করতে হবে যাগ যোগ্য তপ কিছু ভগবানের নাম গ্রহণই বিরাট তপ তপ গ্রহণ যেটাকে বলছে ভগবান নাম গ্রহণই তপ তপই যোগ্য তপই ধ্যান তপই সমস্ত কিছু চৈতন্য মহাপুর সব ব্যাখ্যা আমিও সময় সময়ে গৌরীয় দর্শন আলোচনা প্রসঙ্গে আলোচনা করেছিলাম কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার তুলসীদাসজি বলছেন কলিকালকে বলছেন কলিযুগ কেবল নাম আধারা সমর সমর জীব উতরহি পারা রামচরিত মানুষে তিনি লিখেছেন কলিযুগ সম্বন্ধে কলিকাল কেবল নাম আধারা কলিকাল নামের উপর খালি বেঁচে রয়েছে নাম চলে গেল তো আর কিছু নেই সমর সমরজীব উত্তরহি পারা এটা কীর্তন করবে স্মরণ করবে ভগবানের নাম তাকে নিয়ে চলে যাবে আর কিছু করতে হবে কিভাবে যজ্ঞ করবে যজ্ঞের সেই সব বস্তুগুলোই নাই যেগুলো দিয়ে যজ্ঞ করবে যজ্ঞে সে সব বস্তু নাই সেই ঘি মাখন সেই সব দুগ্ধ এসব পাবে না কলিকাল সব ভেজাল সেই সব আচরণশীল তেজিয়ান ব্রাহ্মণ বৈষ্ণবেরও অভাব হয়ে যাচ্ছে যারা তোমাকে যজ্ঞটাকে করাবে সে ব্যক্তিও নাই কমে যাচ্ছে সেসব কলিকাল একমাত্র নামের উপরেই সেই জন্য কলিকে তিনি পরীক্ষিত মারেননি একটা কথায় উত্তর হয়ে গেল অনেক কথা আমি বললাম না কলিকে কেন মারেননি পরীক্ষিত মা চিন্তা করলেন যারা সাবধানেতে থাকবে খুব কনসিয়াস সোল তারা তো কলি আক্রমণ করতে পারে এই যে এখন এত ভয়ঙ্কর কলি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে যেসব তেজন সাধুগণ আছেন তাদের কলি তো ধরা দূরের কথা কলি কাঁচা খুলে পালাচ্ছে সেই সব সাধুর কাছে কলি আসতে পারছে না কি করে আসবে আসবার কোনো তো সুযোগ নেই কলি ভীত হয়ে পালাচ্ছে কাজে এখনকার দিনেও যদি আচরণ সে সাধু থাকে তাহলে কলি তার কাছ থেকে অনেক দূরে থাকে পরীক্ষিত মারা চিন্তা করলেন যদি কেউ কলির সম্বন্ধে সচেতন থাকে কলির দিকে না যায় তাহলে আর চিন্তা কি তাহলে সচেতন মানুষের তো কোনো চিন্তা নেই যারা অচেতন মানুষ বা যারা চেতনাকে একেবারেই উড়িয়ে দিয়েছেন পাশবিক অবস্থায় নেমে তারা কলি আক্রমণ করুক মারামারি করুক খুনো আমি কি করব। আমার তো আমি কি করব। বরঞ্চ এই গুণটা রেখে কলিকে রেখে দিলে কারণ কলি প্রথম কথা পায়ে পড়েছি কলিকে মারা যাবে না আর যদি রাখা যায় তাকে পাঁচটা পাঁচটা পাঁচটা তাকে কলিকে স্থান দেওয়া হলো যেসব স্থানগুলোতে কলি থাকতে পারে কলি বলছে এর বাইরে আমি যাব না তো তোমার দোষ তুমি কেন কলির জায়গায় গেছো ক্রস কোয়ার্টারে তুমি গেছো তাদের তো দোষ নেই তারা বলছে আমরা তো আমাদের জায়গায় রয়েছি আমাদের লাইসেন্স আছে ওরা এসছে তো দোষ ওদের বিদেশে আবার উল্টো পুরুষগণের ক্রস কোয়ার্টার আছে সেখানে নারীগণ যান মাথা খারাপ হয়ে যাবে চিন্তা করি কী সব কথা এ যায় নাকি অ্যাডভান্স কান্ট্রি এগুলো চেতনাটাকে খোলাবার জন্যে আমি বললাম বললাম এই কথাগুলো জেনে রাখলে ভালো খারাপ কিছু নয় যে আমি কতটা আমাদের সমাজ সভ্যতা নেবে গেছে এটা জানলে পরে স্কেলটা মাপলে পরে তাহলে একটু লজ্জা হবে উঠবার জন্য একটা চেষ্টা আসবে এই জন্যই কথাগুলো সেই জন্য কলিকে মারলেন না কলিকে মেরে কি দরকার থাক কলি কলিকালে একটা গুণ আছে কেবল সংকীর্তনের দ্বারাই সংকীর্তনের নৈব সর্বস্বার্থ অভিলাভ্যাতে সমস্ত স্বার্থ সমস্ত পারমার্থিক লাভ আমার হয়ে যাবে কেবল হরিনাম সংকীর্তনের দ্বারা যে কারণে শ্রী চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ কৃষ্ণ বস্তু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে এসে জগৎবাসীর কাছে নাম সংকীর্তন যজ্ঞ স্থাপন করে বললেন এই নাম সংকীর্তন তোমরা সবসময় করো যেখানে যাও অফিস কাচারি থেকে আরম্ভ করে ওই যে বলো কী করে সম্ভব অফিস কাছে সাধুগণ কি করে করে সাধুগণ অফিস কাছারি ট্রেনে বাসে যখন যেখানে যাচ্ছে তোমার চোখেতে মনে হচ্ছে তিনি ভজন করছেন না ভেতর ভেতর সবসময় নাম চলছে যেখানে যাবে নাম চলছে ট্রেনে বাসে হই চই এমনকি গ্রন্থ ছাপা গ্রন্থ ছাপানোর জন্য যদি প্রেসে যেতে হয় সেটাও একটা হাঙ্গামার জায়গা প্রেসওয়ালাকে বকতে হয় কম্পিউটারের লোককে গালাগাল দিতে হয় এরমভাবে করো হচ্ছে না তো এগুলো যদি বাদ দিয়ে দেয় তা সাধুত্ব ক্রিয়াকর্ম সব বাদ চলে যাবে এগুলোকে বলে গুপ্তভাবে ভোজন করা ভজন করার পদ্ধতি সাধুগণ জানেন কিভাবে সর্বক্ষণ অনুক্ষণ সংকীর্তন করা এবং ভগবানের সঙ্গে যুক্ত থাকার যে প্রসিজিওর এটা তারা গুপ্ত রহস্য জানেন খালি হাত পা গুটিয়ে কলি আছে আমি ঘরের দরজা বন্ধ করে বসে থাকবো এটা বরঞ্চ এই ভজন করার পদ্ধতিটা জানলে সঠিক পদ্ধতি তাহলে কলি থেকে বাঁচবার একটা রাস্তা পাবো কলি কলির জায়গা থাক আমাকে কি করবে আপনারা যারা গৌরীয় ভজন করছেন এতদিন ধরে সত্যি কথা বলুন বুকে হাত দিয়ে তারা এইখানে যে এই যে মার্কেটের মধ্যে হরিকথা শুনছেন কাউর কি মনে হচ্ছে আপনারা মার্কেটে বসে রয়েছেন না মনে হচ্ছে গৌরীয় মঠে আমিও এখানে ব্যাসাসনে বসে হলপ করে বলছি আমি গৌরীয় মঠে বসে রয়েছি আমি কোনো মার্কেটে বসে নাই যদি মার্কেটে বসতাম তাহলে এইসব কথা আলোচনা হতো না আপনারা দেখতে পাচ্ছেন না গৌরী মঠ এখানে আছেন সেইখানে আমি বসে রয়েছি সেখানে কথা কীর্তন করছি এইগুলো যদি অন্তর্দৃষ্টি আপনাদের না হয় চিরকালই যদি অন্ধ রয়ে যান তাহলে কোনোদিনই তো কোনো লাভ হবে না সেই জন্য সেখানে বলছেন কলিকে শাসন করার পর কেন তিনি কলিকে মানলেন না এইসব কথার উত্তর হয়ে গেল আমরা অল্প কথার উপর ছেড়ে দিলাম যেভাবে এই ভাগবত কথার অমৃতময়ী স্রোত এই জগতে বেশি করে প্রচারিত হলো তার এই মূল কারণটা অল্প করে আমি বলি এগুলো সবই ভাগবত কথা এতক্ষণ ভাগবত কথার প্রত্যেকটা স্টেপ যে যাচ্ছে তত ধীরে ধীরে গভীরতে প্রবেশ করছে ভাগবত কথা অমৃতময় এই অমৃতের লঘু এবং একটু মিডল অবস্থা আরও ঘনতর অবস্থা ধীরে ধীরে এই গভীরে প্রবেশ করছে